ফুল ছড়িয়ে দি আয় রে দুহাত ভরে ফুল ছড়িয়ে দি মদিনার মাটি থেকে কুড়িয়ে সে ফুল বুকে তুলে নি আয় রে দুহাত ভরে ফুল ছড়িয়ে দি রোজ ফুল গন্ধ ছড়ায় ভ্রমরের মন সে ভরায় রোজ ফুল গন্ধ ছড়ায় ভ্রমরের মন সে ভরায় দোয়েলের গে যাওয়া প্রভাত গানে তার কথাই শুনি আয় রে দুহাত ভরে ফুল ছড়িয়ে দি বয়ে যাওয়া চৈতি হাওয়ায় ঢেউ ওঠে নীল দরিয়ায় বয়ে যাওয়া চৈতি হাওয়ায় ঢেউ ওঠে নীল দরিয়ায় ফকিরের গজল গানের মধুর সুরে তার ভাষাই শুনি আয় রে দুহাত ভরে ফুল ছড়িয়ে দি মদিনার মাটি থেকে কুড়িয়ে সে ফুল বুকে তুলে নি আয় রে দুহাত ভোরে ফুল ছড়িয়ে দি আয় রে দুহাত ভোরে ফুল ছড়িয়ে দি আয় রে দুহাত ভোরে ফুল ছড়িয়ে দি